না ওয়াদা করবে যে মসজিদ কালকে বাগাতে লাগবো আমি ওয়াজ করবো না চলে যাবো ওয়াদা করো আমার কাছে পেশাবখানায় ঢুকা যাচ্ছে না সারা নিজের পেশাবখানা বারো ফুট বাই চোদ্দ ফুট আর মসজিদের পেশাবখানা দেড় ফুট বাই আড়াই ফুট ঢুকতে গেলে কোমরে ঢাকালেন গেল দিয়ালে ঠুকা গেল হুটোটা জায়গা নাই আল্লাহ লেগে জায়গা নাই বাকি সবারই জায়গা আছে মসজিদের বদলা সব সদ্দায় নামাজ পড়তে গেলে মসজিদের মসুল্লা ঠিক হবে বদলা ঠিক হবে পেশাবখানা ঠিক হবে সব সুন্দর থাকবে পানি ঠিক থাকবে কি বলছেন বলুন আপনারা সবাই গেলে খেন্দু আর মিন্দু সে আমাদেরকে হান্দুকে ছেড়ে দিয়েছি আর ওদের পাঁচুকে ছেড়ে দিয়েছি তোরা দুজনেই চলা চালাগা যা পারবি করগা সে বড় লোকরা এই গায়ে সে গায়ে সব গায়ে বড় লোককে বলছি এতে কাপ করার শূন্যতে মক্কাদা কে ফায়া রমজান মাসে এতে কাপ করার শূন্যতে মক্কাদা কে ফায়া কুড়ি তারিখের আসর থেকে নিয়ে চাঁদ উঠা পর্যন্ত এতে কাপ করার শূন্যতে মক্কাদা কে ফায়া গায়ের দু চারটা লোক করলে কারো পাপ হবে না কেউ না করলে সবাই পাপই হবে জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া আর শূন্যতে মক্কাদা কেফায়া তো বড় লোকরা সব বসে আড্ডা মারছে চায়ের দোকানে তেঁতুল ছালা এই বলে কি করবি বলছি আমি তো বসতে পারবো না বলে আমারও তো হবে না আলু বসানো আছে কি করবি তাহলে বলে এক কর আমাদের পাঁচুকে ডাক তোকে দশ দিন বসলে পারা পাঁচ দশে পঞ্চাশ টাকা দেবো খাবার পাবি বসে যা পাঁচু বললে অসুবিধা নাই পাঁচু বিনা রোজাতেই এতে কাপ চালিয়ে যাচ্ছে বলে কি বের রোজা রাখি নাই বলে আমি ভাড়ার মাল কোনো অসুবিধা নাই আল্লাহ বললে আমার কপালে কি জুটেছে দেখ কত বড় লোক এতে কাপ করতে পারবে না কত বড় লোক মসজিদে থাকতে পারবে না পাঁচুকে হায়ার করেছে আর সেই বড় লোককে রাইস মিলের উদ্বোধনে চিঠি আসছে বড় লোক যে হাজির পঞ্চায়েত আপনার যে বিল্ডিং হয়ে গেছে আজকে উদ্বোধন হবে সে যে হাজির ভালো জামা কাপড় পরে আর দশটা দিন এতে কাপ আমার জন্য সে করতে পারবে না লোক ভাড়া করেছে আল্লাহ বলছে আমাকে ভাড়াই চালাচ্ছ আমি ধনী করেছি বলে আর এই মানে আল্লাহ তালার ফয়সালা বুঝলেন মানুষের স্বভাব যে কি বুঝি আপনাকে পাচ্ছি না এই ধানের এলাকা আদায় করছে সবাইকে বাবা পারলে দিও না আল্লাহ সালাম আলাইকুম ভাই পাচ্ছি না খারাপ ব্যবহার করো না কঠিন মশলা হবে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম এসো ভাই বসো চা একটু খাওয়াবো গরম চা একটু খাবে বলে হ্যাঁ বলে ধানের জন্য এসো ভাই এখন তো ধান দিতে পারবো না কোনো গোনা হবে না আমরা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যদি আপনার ওষর বেরিয়ে থাকে সেটা তো আপনাকে দিতেই হবে কোথায় দিবেন কোথায় দিবেন আর যদি ওষর নাই তো আপনি দান করবেন না করবেন আপনার ইচ্ছা কিন্তু ব্যবহারটা ভালো করুন অনেকজনের কাছে সালাম আলাইকুম চুপ করে রয়েছে মানে তাকে সালাম দেওয়াটাও ঝামেলা মনে মনে করছে আল্লাহ বলছে সালামে তো কোনো ধরে নেই ওয়ালাইকুম সালাম বল দিয়া না দিয়া তোর ইচ্ছা তো এটা কেন বলছি শোনেন আমি মেদিনীপুরে সিদ্ধা বলে একটা জায়গা আছে যেখানকার মসজিদটা নিয়ে মারামারি হচ্ছিল সিদ্দিকুল্লা ভাই জামিয়াতুল্লামা হিন্দের সবাইকে জড়ো করে মসজিদটার জন্য সংগ্রাম করলে সরকার রাস্তার ধারে মোটা কংক্রিট ঢালাই দিয়ে দিয়েছে পাঁচিল আর মসজিদটা যেমনকার তেমনি রয়ে গেছে মসজিদের জায়গায় ছিল বলছিল ভেঙে সরিয়ে দেবো বলে হবে না তো সিদ্ধাতে আমি গেছি মুসলিম ভাই বলে একজন আছে আমার বন্ধু প্রতি বছর তার বাড়িতেই খাই একদিন থাকি সাতাশের রাস্তা তো বললাম মুসলিম ভাই সালাম আলাইকুম বলে আজকে আসতে দেরি হয়ে গেল ভাই তো বলে ভাই ঠিক আছে এখানেই থাকুন এবছর তো দেখছি দুতলা করেছি দুতলাই থাকবো টালির ঘরটা নাই ভাই নিচে আছে ছেলে মেয়েগুলো দুতলার কামরাতেই দু ভাই থাকবো আমার ঘরেই দাওয়াত রইল বলে আলহামদুলিল্লাহ তো বিলটা প্রথমেই কেটে নাও বলে পঞ্চাশ টাকা আমার আর বছর দুশো ছিল যে বলে দালান করেছি করে আমার সাল্লাহ তাহলে আল্লাহ দালান দিয়ে তো খুব ঝামেলা টালি ছিল যদি ঘরের দিয়ে দিত তাহলে আড়াইশো হতো এটা হাসছে না আপনাদের কি বলছি বলুন যার আট বিঘে জমি আর দুটো গরু চাষ করে ধান খয়রাত করে যেমনি কুড়ি বিঘে জমি আর দালান হয়ে গেল বলে খুব ঝামেলা তো বিরাট সংসার আল্লাহ বলে দিয়ে তো খুব ঝামেলা হলো তো গরিব ছিলি তো ভালো ছিলি তো নামাজি ছিলি রে বেনামাজি হয়ে গেলি আমি যখন তোকে কুড়ি বিঘে জমি দালান দিয়েছি তো আরো বেশি নামাজি হ এছাড়া কাউ আবিন তোর এসে যাক যে আল্লাহ তোমার শকর তুমি কি করেছো উল্টিয়ে নামাজটাই ছেড়ে দিয়েছে বলে আল্লাহ তালা এই জমি ধান নিয়ে আর কখন পড়বো তুমি বলো আল্লাহ আল্লাহ বলে তাহলে বারো বিঘে বেশি দিয়ে তো আমার খুব ভুল হয়ে গেল রে তোকে সাত করে দিলে ভালো হতো আট ছিল এটা দেখবেন আপনি হিসেব করে দেখবেন গায়ে গঞ্জে যে চাকরি পায় নাই জলসা এসে বলে মুলসাম আমার জন্য একটু দোয়া করবে লাইন লেগেছে নামাজ তারপরে যেমনি চাকরি পেয়ে গেল বলে এত ব্যস্ত নামাজ আর হচ্ছে না বললাম কোনোদিনই আর হবে না কুড়ি হাজার টাকা বেতন আল্লাহ দিয়েছে আর নামাজ হয় ভাই পড়ো না বলে জলসায় যাওয়ার অবসর কোথাও কবে আর যাবো তখন শুরু করবে বাপজিটা সোনার আল্লাহ সে কারণে শুনুন হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ আর প্রত্যেক গ্রামের লোক গ্রামে যে ইসলাম সম্পর্কে মাদ্রাসা জলসা দাওয়াত তাবলিক কবরস্থান প্রতিমহল সুন্দর হবে গ্রামের মেয়েদের পর্দা থাকবে গ্রামের প্রত্যেকটি মেয়ে গায়ের ছেলেরা ঘরে ঘরে ঘোরো যাদের চব্বিশ ছাব্বিশ বয়স বিএসসি এমএসসি করেছেন চাকরি করেন মাস্টারি করেন দল বেঁধে নামাজ পড়ে ঘরে ঘুরুন তোমার ঘরের সব ছেলে মেয়ে পড়তে যায় কিনা বংশবে তোমাদের ঘরে সবাই যায় কিনা যত বড় লক্ষ্য যদি আপনার মহল্লায় ইন্দিরা গান্ধী বাস করতো তারও ছেলে বক্তব্যে যাবে এটার নাম ইসলাম গরি চৌধুরী বাস করলে মরহুম তারও ছেলে বক্তব্যে যাবে এটার নাম ইসলাম তার জানাজার দরকার নাই তার নামাজের দরকার নাই তার জান্নাত চায় না কিন্তু আজকে বক্তব্যে কেউ যায় না সেই গরিব গুর্ব কটা মক্তবে এক ঘন্টা পড়ে তারপর আপনি টিউশনই পড়ান ইংরাজি Bangla logic physic biology pathology gynaecology M M S C W BS যা করবেন করুন আমরা খুব খুশি কিন্তু বক্তব্যে পড়ে লেখ আব্বাজান আব্বাজান আলিফ বা তাসা জিম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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যে কেউ পৃথিবীর একবার আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে বলবে মোহাম্মদুর রাসুল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে মুচি মেথর ডোম হারি সাঁওতাল কোল ভিল আমি আপনি সে তিনি যে কেউ একবার অন্তরের সাথে বলবে লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ভক্তিরা সোনারা লাল দামার গুণীজনেরা তাই আল্লাহ নবী তার চাচাকে বলছেন একবার বলুন চাচা বলছে আমি কলমাটা পড়িতে পারিব না আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে সেই কারণে আমি তোমার কলমাটা পড়িব না আর নবী ছাড়বে না বাস্তব প্রমাণ এটা কোনো মৌলবি মোল্লা ওয়াজ করে নাই কোন মুবাল্লিক তবলিগ করে নাই আল্লাহ নবী তবলিগ করছেন চাচাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই এখান থেকে আপনি শিখে নেন হেদায়েতের মালিক আল্লাহ في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতিরা জাহান্নামী দিগকে জিজ্ঞেস করবে জলসা কমিটির সদস্য ছিলে ওয়াজ নসিহতে যেতে কিন্তু তুমি জাহান্নামে কেন গেলে কলু লামনা গমিনাল মুসাল্লিন এর মানে করতে হবে না তখন জাহান্নামীরা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই জাহান্নামী আয়তের বর্ণনায় কি বুঝতে পারছেন মুসলমানদের কি জিজ্ঞেস করা হবে না কাপের দিকে আমরা মুসল্লি ছিলাম না তাই জাহান্নামি আমরা মোমেন ছিলাম না আমরা ইমানদার ছিলাম না তাই জাহান্নামি লয় আমরা মুসল্লি ছিলাম না তাই জাহান্নামি আল্লাহ বলছে ওরে মুমেন মুসলিমিন সমস্ত সমস্যার সমাধান আমি নামাজেতে রেখেছি আল্লাহর নবীর জামানায় শাহবাদের কোন আপদ বিপদ হলে তারা মসজিদে নবীতে নামাজ পড়ে দোয়া করতেন আল্লাহ বিবির দাঁত কোন কোন করছে তুমি ঠিক করে দাও আল্লাহ ছেলের মাথা ধরেছে চোখটা খিচখিচ করছে ভালো করে দাও আবার ঘরে এসে বলতেন তোমার দাঁতটা কেমন লাগছে এখনো কমেনি আবার যে নামাজ পড়তেন আর বলতেন আল্লাহ দাঁতের যন্ত্রণা ভালো করে দাও আবার এসে বলতেন কেমন লাগছে যতক্ষণ না দাঁতের যন্ত্রণা কমতো ততক্ষণ নামাজ পড়তেন আর আল্লাহকে বলতেন আমরা আমল করি ভাই কই রোগ না হতে হতে চল শিবি চ্যাটার্জির কাছে সৌরভ গাঙ্গুলির কাছে দেখি নিয়ে আসি গা আর আপনার প্রথম ওষুধ হচ্ছে আল্লাহকে বলা দ্বিতীয় ওষুধ হচ্ছে সদকা তৃতীয় ওষুধ হচ্ছে ডাক্তারি প্রথম ওষুধ আল্লাহকে বলা বিপদ হলে নামাজ পড়ো ধানে পোকা লাগলে নামাজ পড়ো আলুতে খসা লাগলে নামাজ পড়ো ধসা লাগলে নামাজ পড়ো আর দান খয়রাত করো দান খয়রাতের মানত করো আর তারপরে ওষুধপত্র মারো তোমার ওষুধ কাজ করবে আল্লাহর মেহরবানি কিন্তু সবটাই উল্টো আগে ডাক্তারি করা না হয় তা তখন মৌলবীকে বলবি যে ভাই আমার স্ত্রী শরীর খারাপ একটু আল্লাহ দোয়া করবেন ওতে কিছু হবে না ভিলর না গেলে কোনো উপায় নাই কিন্তু আগাম বলে দিচ্ছেন আপনি আল্লাহ বলছেন আমি চাইলে অপারেশন করতে হবে এমন রোগকে ঠিক করে দেবো ডাক্তার পর্যন্ত বুঝতে পারবে না কি করে ভালো হলো আমি চাইলে আমাকে বলো আজ থেকে সবাই আপদ বিপদে নামাজ পড়ে ধরবো আল্লাহকে বলে ইনশাল্লাহ আমাদের ঘরে বুঝলেন একবার বছর দশ হয়ে গেল বোধ আমার একটা লাল গাই কিনেছিলাম তো লাল গাইটা বাছুর হতে যে তার বাচ্চা দানি শুদ্ধ বেরিয়ে গেছে ওইটা রোগ তার বাচ্চা হতে গেলে বেরোয় আমি জানি না যে দিয়েছে সে জানে তো গরুটার কষ্ট হচ্ছে আর আমি আমি উজু করিয়ার নামাজ পড়ি উজু করিয়ার নামাজ পড়ি আসবার মা এখনো বলে আর বলে যে আমরা নামাজ পড়াতে আমার হাসি লাগছিল যে ওর মারাল বেরিয়ে কষ্ট পাচ্ছে আর মৌলবি দেখো কি করছে আমি বলি আল্লাহ ই আল্লাহ সহ্য হয়েছিল না তারপর একটা লোককে ডেকে নিয়ে এলাম সে জানে মোটামুটি উপরে সে কিছু করলো অনেক পরে সকালবেলায় সেই গায়েওয়ালাকে বললাম তোমাকে জোরহাত করছি একটা পয়সা আমাকে লাগবে না তুমি গাইটা ঘর নিয়ে চলে যাও এই গায়ে আমি রাখতে পারবো না মারাল বেরোনো গায়ে আপদ বিপদ হলে আগে নামাজ পরে সদকা তারপরে ডাক্তারি প্রথমেই নামাজ আল্লাহকে বলো যিনি সব থেকে বড় ডাক্তার আকাবুল হাকিম তো আল্লাহ বলছেন সমস্ত সমস্যার সমাধান আমি নামাজেতে রেখেছি জ্বর বলো বালা বলো ধান বলো চাল বলো আলু বলো জমিন বলো আসমান বলো বিবি বলো ছেলে বলো সমস্ত সমস্যার একমাত্র মালিক হচ্ছি আমি কে বাবা আল্লাহ কোথা আছে কুরআন শরীফ তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতে পরিপূর্ণ সেই আল্লাহ যার হাতে সারা বিশ্বের রাজত্ব সারা বিশ্বের ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির আর তিনি সর্ববিষয়ে পরিসম্যক শক্তিধারী তিনি তোমার মায়ের পেটের বাচ্চাকে কেমন করবেন কি করবেন তিনি জানেন আলু বাড়িতে কেমন আলু ফলবে তিনি জানেন যাকে ধরো সব সমস্যা দূর হবে সম্যক শক্তিধারী যেখানে বৃষ্টি হবার কথা লয় আমি বৃষ্টি দিতে পারি যেখানে মেঘ মাথাই করে দাঁড়াবে বৃষ্টি আমি না দিলে বৃষ্টি নাও হতে পারে কোরআন তাই আল্লাহকে ধরুন আপনার রাজত্ব পাওয়া হবে আল্লাহকে ধরুন সব সমস্যার সমাধান দূর হবে বাপজিরা শোনালেন না ইয়া আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা তোমরা সবর করে যাও আর নামাজ পড়ে যাও ইনশাআল্লাহ রাস্তা খোলা হবে সেই আমি একবার ওয়াজ করতে করতে বললাম যে এশরাকের ফজরের দুরাকাত নফল নামাজ মানে এশরাক বলো বা ফজরের সুন্দরটা বলো আসমান জমিন আর তার মাঝখানে যাচ্ছে তার থেকে বেশি মূল্যবান দুরাকাত নামাজ এটা অনেকজন ওয়াজে শুনলে সব সমস্যার সমাধান নামাজে হবে সব সমস্যার সমাধান নামাজে পাবে একটা লোক বললে দু চার দিন পরে দেখা যাক দু চার দিন পরে যার পকেটে হাত ভরে দেখছে কুড়ি টাকা ছিল পঁচিশ টাকা হলো না কিন্তু দেখি যা ছিল তাই আছে মৌলবি গোলমাল করেছে দিদিকে বললে দেহতে কত চাল ছিল বল কুড়ি কেজি দেখ পঁচিশ কেজি হয়ে গেছে বোধ হয় মোল সাহেব বলেছেন নামাজের রুজিতে বরকত আছে বলে না কুড়ি আছে কালকে দু কেজি এনেছিলাম আঠেরো হয়ে গেছে বলে তাহলে মূল সাহেব আসুক এলাকায় তাকে দেখবো একবার সালাম নিচে করে ওয়াজ করে গেল আর আমি নামাজ পড়ে মরে যাচ্ছি তারপরে মূল সাহেব বললে মূল সাহেব তুমি বললে নামাজেতে রুজিতে বরকত সব সমস্যার সমাধান আর নামাজেতে আছে আমি নামাজ পড়ে দেখেছি হয় নাই মূল সাহেব বললে তুই কতদিন পড়েছিস বলে চার দিন তো বলছে আল্লাহ বলছেন তুমি কতদিন পড়ো দেখি আর এরা বলছে আল্লাহ যদি দেয় তা পড়বো আর আল্লাহ বলছেন পড়ে তা ধুবো তুই চালিয়ে যা পাবি আর ও বলছে আমি দু চার দিন পরে দেখি তা আল্লাহ বলছে কদিন পরে দেখি সদবোধে পেলে না মাল চালিয়ে যান নামাজ পড়ে যান আল্লাহ তোকে দিতে হবে আল্লাহ যাবো না তোর কাছ থেকে আল্লাহ চাইবো তোর কাছে হাত তুলুন কাঁদুন চোখে পানি ফেলুন ইনশাল্লাহ হবে আর আমরা অভাবীকে খানা খাওয়াইতাম না তাই জাহান্নামী সব ভাই বোন আজ থেকে প্রতিবেশী চাচাতো খালাতো মামাতো ফুপুতো আত্মীয় স্বজন গরিব গুরবর ওপরে লক্ষ্য রাখবো বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ লক্ষ্য রাখবো আপনার অনেক লাভ হবে বালা মুসিবত দূর হবে আল্লাহর রহমত নাজিল হবে রুজি রোজগারে বরকত হবে গরিব গুরবকে দেখুন আল ইনসান ও আব্দুল ইহসান মানুষের ওপরে দয়া করলে মানুষ তোমার গোলাম হয়ে যাবে দান খয়রাত করলে আপদে বিপদে দিলে আব্দুল রহমানের বেটাকে বই কিনতে টাকা দিয়েছেন ক্লাস ফাইভে পড়ে আব্দুল জব্বারের বিটিকে ডাক্তারি করাতে পয়সা দিয়েছেন অসুখ করেছে আপনার আপদ বিপদে তার বুক দিয়ে সে আপনার উপকার করিবে আমার বেটাকে বই কিনতে দিল আমার মেয়েটা অসুখে পড়েছিল টাকা দিল ডাক্তার দেখাতে হাই স্যার আল্লাহ হাই সাহেবকে সুখেরই কল্লা হাই সাহেবের বিপদে ছুটে এসে দাঁড়াবে ঘরে মাছ ধরলে দিয়ে পাঠান ফল পারলে দিয়ে পাঠান আলু হলে দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি দান করুন আতু হাক্কা হুইয়াও হুয়াউমা দিহি যেদিনে ফসল কাটবে সেদিনে তার হকাদাই করতে হবে এক ঝুড়ি আম পেরে এনেছো দুটো আপনার দিকে ওদিকে দুটো ওদিকে দুটো ওদিকে বাকি এবারে আপনি খান আর কোনোই অপরাধ হবে না কিন্তু প্রতিবেশীকে দু একটা দাও তাদেরকে খাইয়ে খাও তাদের ছেলেটাও ছেলে কচি কাঁচা সে কারণে আমি অনেক সময় ওয়াজ করি সেমাই রেঁধে লাচ্চা রেঁধে তারপরে দিতে যাচ্ছেন ঈদের দিনে ফেতরা দিচ্ছেন আমি ওয়াজ করেছি আপনার আমুল করুন কি রমজান যেদিনে শুরু সেই দিনেই ফেতরা দিতে আরম্ভ করে দেন যার ইফতারি করার নাই আপনার ফেতরা ইফতারি করবে যার সারি নাই আপনার পয়সাতে সে সারি করতে পাবে যার ঈদের দিনে জামা নাই আপনার ফেতরাই জামা কিনতে পাবে ঈদের দিনে চালগুলো চিবিয়ে খাবে ঈদের দিন আর নিয়ে কি করবে তার আগে ফেতরা দেন আমরা আগে দিই না কেন ভাব মরে যাবেন কিন্তু তার ঠিক নয় কে কমে যাবে বেড়ে যাবে তার ঠিক নাই এখন থেকে ফেদরা দেবো না আটজন আছি সাতজনা হয়ে গেলে চোদ্দ কেজি লাগবে ষোলো কেজি চলে যাবে সেই দিনই দেবো সব দেখে নেবো কি হচ্ছে আর আগে যদি আপনি ষোলো কেজি দিয়ে দেন আর আপনার বাপ পনেরোই রমজান মারা যায় আপনার বাপের উপরে ফেতরা ওয়াজিব হচ্ছে না কিন্তু ষোলো কেজি আগাম দিয়ে দিয়েছেন আপনার আরো ভালো হয়েছে গরিবদের উপকার হয়েছে আপনার ভালো হয়েছে কিন্তু আপনি ওটা দিচ্ছেন কেন তাই ফেতরা আগে থাকতে দেন আর সেমাইলের চা আড়াইশো সেমাই আড়াইশো লেচা আড়াইশো চিনি একটু নারকেল একটু ঘি দিয়ে দিয়ে পাঠান ঈদের আগের রাত্রে আপনার যেমন সকালবেলায় চুলোতে আপনার বিবি চাপাই তার ছেলেগুলো মাথার ঘরে দাঁড়িয়ে আছে মা তাড়াতাড়ি তার ছেলেটাও মায়ের কাছে দাঁড়িয়ে থাকবে মা সে মুইরে দেবে আপনার ছেলেটাও খাবে তারটাও আপনার ছেলের খেয়ে খেলে বেড়াচ্ছে তার ছেলেটা বলবে মা সে মুই দিবি না মা দাঁড়াবে ভাই সাহেবরা দিয়ে যাবে দাঁড়া ওরা দিবে তারপরে দেবে সেটা অপেক্ষা করছেন কেন আপনি তার আগে পাঠিয়ে দেয় গরিবের কচিটা কিন্তু সবুর মানবে না মায়ের মনে কষ্ট হবে আগেই দেন দান খয়রাটা বুঝন তৈরি কাঠা আগেই দিয়ে দেন আগে থাকতে পাঠান বাপজিরা সোনার লাল নামার গুণীজনেরা নিষ্ঠ তাই বলছি ফেতরা পহেলে রমজান থেকে দিতে আরম্ভ করে দেন বিরাট ভালো খুব ভালো আর ফেতরা কুরবানি আর আপনার কুরবানির টাকা এ সমস্ত জিনিসগুলো কাউকে বাউন্ড করে দেবেন না কোরবানির টাকায় কাপড় কিনে দিব সাইয়া ব্লাউজ দেবো না কোরবানির টাকা দিয়ে দেন তার লুগির দরকার না কাপড়ের ওষুধের দরকার না চিনির নিজে ব্যবহার করবে না গরিব বিটিকে একটা কাপড় কিনে দেবে তার মঙ্গল হবে টাকাটা তার হাতে দিলে যে পারপাসে তার দরকার খরচ করতে পারবে আর কাপড় কিনে দিলে বাউন্ড হয়ে যাবে তার দরকার ওষুধ দিয়েছেন কাপড় কাপড়টা পঁচিশ টাকা দাম দশ টাকায় বেঁচে দেবে দিয়ে ওষুধ কিনে নেবে তার মানে গরিবের ঠকা হবে টাকাটা দিয়ে দেবে কোরবানির চামড়া বিক্রি করেছেন সকালে বিক্রি করলে সন্ধ্যাকে টাকাটা গোটাই খরচ করেছেন দেখেন না তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তোমাদের মাদ্রাসা একটু বলে দিও বাবু অমুক মাদ্রাসা পাঠিয়ে দাও মাদ্রাসা থেকে দাও টাকা শেষ আসসালাম আলাইকুম ভাই বেছিলাম ভাই কোরবানির টাকা মিলিয়ে দিয়েছি কোরবানির টাকা আর নাই আপনারা কিরম বড় লোক হয়েছেন কোরবানির টাকা তিন ভাগ কর এক ভাগ বিলিয়ে দে এক ভাগ গায়ের লোককে দে আর এক ভাগ আগামী সারা বছরের জন্য রেখে দেখে কোন হবে তার ঠিক নাই কার বিটির বিয়ে হবে আবার ঘর থেকে বার করতে হবে এটা যেন কারো বাপের টাকা কোরবানির টাকা গরিবের টাকা সেই দিনেই বিলিয়ে দেন তারপর দিনেই বিলিয়ে দেন আবার কেউ এলে পারা ঘরের টাকা দেন আপনাকে আল্লাহ ধনী করেছেন সেইখান থেকে দেন এটা কি করতে নেই যেটা গরিবের টাকা আপনাকে ধনী করেছে জাকাত দেওয়ার পরে যেটা আছে সেইখান থেকে দেন এরা কুড়ি টাকা নিয়ে যাও পঞ্চাশ টাকা নিয়ে যাও দেন আল্লাহ কাজে লাগবে বালা মুসিবত দূর হবে অসুখ বিসুখ ভালো হয়ে যাবে মিসকিন আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই জাহান্নামি সবাই বলুন খাওয়াবো ইনশাল্লাহ আর রমজান মাসে এফতারি এক প্লেট করে মসজিদে পাঠাবো বিবিকে বলুন এক প্লেট এফতারি পাঠিয়ে দাও দুটো খেজুর দুটো কলা চারটি মুড়ি একটু গুড় এক প্লেট পাঠানো যাবে না জান্নাত কেনা হবে ইমাম তার মসজিদে মুসাফির আসবে মেহমান আসবে মার্জিন আছে আর কোন গরিব আছে লে ভাই এফতারি এসেছে হাইসাব পাঠিয়েছে লে ভাই খা হাজি সাহেব এক খাঞ্চা নিয়ে যে মসজিদে বসো তিরিশ দিন তিরিশ খাঞ্চা তুমি বসো তুমি বসো কাজের লোকটাকে বলে আমার সাথে ইফতারি করবি আপনার বাড়িতে যে কাজ করে রোজা রাখে বলে তো ঘরে ইফতারি করতো আমরা তিরিশ দিন আমার সাথে করবি সাম্যবাদ আজকে দেখান আর কাজ করো এটাকে ঘরের গিন্নি বলুন যে তুই আমার সাথে ইফতারি করবি নিয়ে সব বস তুমি বসো মিটি তুমি বসো বৌমা তুমি বসো তুই বসে যা সাম্যবাদ তিরিশ দিন জান্নাত কিনা হবে বড় লোকদের এত স্বভাব খারাপ না বড় লোকরা আবার তুবড়ানো হাঁড়িতে চারটি মুড়ি আর একটু গুড় নিয়ে মসজিদে হাজির হয়ে যাবে মানে অন্যজনের রেফতারি চালিয়ে দেবো দিয়ে মুড়িটা ঘুরে নিয়ে ঘর চলে আল্লাহ বলছে কবর গায়ে তোকে তুবড়িয়ে দেবো মেরে অন্যায় অত্যাচার আলু কোলেস্টোরে ভরে রেখে টাকা ব্যাংকে রেখে দিয়ে আর বিবিকে কষ্ট দিচ্ছিস আবার কার্পণ্যতা করছিস খুব রমজান মাসে কর আল্লাহ নবী বলছে একটা খেজুর দিয়ে এক তারিখ করো তা এত এত নেকি রাখা আছে আপনি পারেন না ঈদের দিনে সকালে ঈদগাহ থেকে মেহমান আর গরিব গুরব চলে আয় সময় লেচ্ছে বিলি করে আবার সময় রাঁধো নিয়ে এসো সময় আল্লাহ মাল দিয়েছে খেলা করতে জান্নাত কিনা হয়ে মাল দিয়ে কিন্তু কে বুঝাবে আপনাকে চলো কবরে দেখবে তোমার মাল বার করবে সাপ বিচু হয়ে কাটবে খুব ভালো করে সাবধান হয়ে যান বলাম না কোন তেমুল মিসকিন আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই জাহান্নামে এ বাবা দোয়া হবে বাবা বসো বাবা দোয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করুন না এবারে দোয়া করে দেবো ওয়াকুন্না নাখুজ মাল খয়দিন আর যারা তিন ধর্মের বিদ্রোহ করত তাদের কাছে উঠা বসা করিতাম তাই জাহান্নামি আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম তাই জাহান্নামি সবাই মাদ্রাসা মক্তব খানকা মার্কাজ দাও তবলিগের সঙ্গে যুক্ত থাকো ভাই বলেন সাল্লাহুল আজিজ ওয়াজ নসিহত শুনতে এসছি আমল করার নিয়ত করি যার মোট বড় আছে কেটে দিই যাদের দাড়ি নাই তারা দাড়ি রাখি বিয়েতে পড়লবো না বিবিদিকে খুব ভালোবাসবো ছেলে পিলেদের সঙ্গে ভালো ব্যবহার করব প্রতিবেশীদের সঙ্গে সব ব্যবহার করব ন্যায্য পথে চলবো সত্য কথা বলবো মারামারি ঝঞ্ঝট ঝামেলা থেকে পরহেজ করব যেখানে কথা বলতে শরীয়ত নিষেধ করেছে বলবো না বাজে বকবো না মসজিদে ঝঞ্ঝট করব না সবাই মেলে চিল্লাবো না এই সমস্ত সুন্দর জিন্দিগি এসে গেলে আজকেও মজা পাবেন কালকেও মজা পাবেন আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক দরুদ পড়ুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جزا الله ان محمدا صلى الله عليه وسلم ما هو اهله الله امين اللهم صل على محمد النبي الامي ازواجه ذريته واهل بيته بارك وسلم تسليما كثيرا كثيرا تقبل دعائي دعاءنا اغفر خطاي خطا ونذنوب ذنوبنا ابي امي استاذنا شيخنا احبابنا لمن له حق علينا আল্লাহ তো ইস্তিগফার করছি আল্লাহ তোমার বন্ধুত্ব দাও আল্লাহ আল্লাহ বড় পাপি তোমার কাছে হাত তোলার মতো মুখ নাই আল্লাহ কিন্তু তুমি বলেছো যে গোনা থেকে নৈরাশ হয়েও না আমার রহমত থেকে তাই হাত তুলেছি আল্লাহ আমাকে আর আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আমার মা বাপ আর আমাদের সকলের মা মা বাপের মাগফিরাত করে দাও আল্লাহ শ্বশুর শাশুড়ির মাগফিরাত করে দাও আল্লাহ আল্লাহ আল আওলাদ বিবি বাল বাচ্চার জন্য দোয়া কবুল করে দাও আল্লাহ আল্লাহ আমার নাতির শরীর খারাপ তাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ যারা আজকে এখানে এসে তাদের সকলের জন্য দোয়া কবুল করে নাও আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক যে যেখানে পড়ে আছে যারা দোয়ার জন্য বলেছে যারা বলে নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই সকলের জন্য আল্লাহ ওয়াজ নসিহত করলাম মানুষ তো আল্লাহ ভুল ত্রুটি কত হয়ে গেছে আল্লাহ মাফ করে দিও আল্লাহ যেটা সত্য সুন্দর আল্লাহ তার নেকি দান করো আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক মাদ্রাসায় যে মসজিদ স্থাপন করা হয়েছে আল্লাহ তাকে সুন্দরভাবে এতমামে পৌঁছে দাও আল্লাহ সে যেন তার তকমিলে পৌঁছে যায় আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম আজমাইন সালামুন আলাল মুরসালিন ওয়া برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته